চলছে এই কিতাবের পরিচিতির পর্ব নম্বর চার আর মূল কিতাবের শুরু থেকে পর্ব নম্বর ছয় কিতাবের পরিচিতি সম্পর্কে আমরা এই চারটি আলোচনা তো ইনশাআল্লাহ তালা শেষ করব তারপরে মূল কিতাব বিস্তারিত আমরা শুরু করব বলছেন শেখ বারবাহারি রহমতুল্লাহ আলী যে বা এই কিতাবের মহাক্কিক গবেষক বলছেন ইমাম বারবাহার রহমতুল্লাহ আলী সম্পর্কে ওয়াহাসা আলাল মাসকে বিল আমরিল আউআলিল আতিক ইমাম আল হাসান বারবাহ রহমতুল্লাহ আলী তিনি উৎসাহিত করেছেন প্রাচীনতম নির্দেশকে আঁকড়ে ধরার জন্য প্রাচীনতম নির্দেশ অর্থাৎ রসৌল্লা সাল্লামের সন্না এই দিনের প্রাচীন নির্দেশ আর তারপরে খোলাফের দিন আর বিশেষ করে তিনি তার কিতাবে আলোচনা করেছেন যতদিন পর্যন্ত উম্মতে এখতলাফ বিরোধ বা ফেতনা শুরু হয়নি অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালান আমল আমিরুল উমর রাজি আল্লাহ তালানোর আমল আর তারপর উসমান রাজি আল্লাহ তালানো শাহাদত পর্যন্ত আর তারপর ইখতলাফ শুরু হয়েছে বিশেষ করে এই সময়টা আল আমরুল আউ্বাল আল আতিক আঁকড়ে ধরার জন্য উৎসাহিত করেছেন ওসাদ্দাদ আলা ওজুব তসলিম এমা হাওয়াহু কিতাবাহ মেমা সাইল আকিদা এবং তিনি শক্ত ভাষায় মেনে নেওয়া আবশ্যক বলেছেন যা কিছু তার কিতাবে আকিদার মাসাইলগুলি রয়েছে আকিদা সম্পর্কে তিনি যেসব বিষয়ে আলোচনা করেছেন যেহেতু সেসব বিষয়গুলি কোরআন সন্না ভিত্তিক সেজন্য তিনি শক্ত ভাষায় তাগিদ করেছেন ওয়ান্নাল আখদাবে হাতমুল্লা আজিম আর এই আকিদার বিষয়গুলি গ্রহণ করা হচ্ছে অত্যন্ত জরুরি বা আবশ্যক আর তারপরে ফিতনা বহুমুখী যে যুগে যুগে দেখা দেবে ফিতনার সময় একজন মুসলিমের ভূমিকা কেমন হবে সেই দিকে ইঙ্গিত করেছেন ফিতনা থেকে বাঁচার জন্য তারপরে সতর্ক সাবধান করেছেন তারকা আর দিকে তাকানো বা তারকা দিয়ে কোনো কিছু নির্ধারণ করা থেকে এই তারকার সাথে সম্পৃক্ত করে অনেকে অনেক কিছু অথবা তারকা যেমন যারা যারা জ্যোতিষী তারা যেসব কাজগুলি করে সিরকি কুফরি এসব থেকে সতর্ক সাবধান করেছে ইল্লা মালা বুদ্দামিন হো তবে যা আবশ্যক তারকার সাথে সম্পৃক্ত কোনো কিছু যদি আবশ্যক হয় বলে বোঝাতে চেয়েছেন আসল তবে আসবে যেমন সলাতের সময় টাইম টেবিলগুলি জি কখন কোন সময় শীতকালে কখন জোহর রক্ত আসর রক্ত মাগরে বেশা ফজর ইত্যাদি সময়গুলি সময়গুলির জন্য তাদের সহযোগিতা নেবেন কোন দেশে কখন জাওয়াল হয় বেলা গড়ে কখন শুভ সাদেক হয় কখন সূর্য ডুবে এগুলি লাভ উদ্যমী নয় একজন দিন পালনকারীর জন্য আবশ্যক এবং তার সাথে এলমুল কালাম থেকে সতর্ক সাবধান করেছেন এলমুল কালাম আশায়রা আর মাতরি দিয়া ফিরকাগুলি যে তারা চর্চা করত তাদের এই আকিদ আশারি দিয়ে আকিদ এগুলি থেকে সতর্ক সাবধান করেছেন এবং অলজলুস মা আহালিহি আর যারা আহলুল কালাম মোতাকাল্লিমিন যারা দার্শনিক বলে পরিচিত তাদের বিভ্রান্তি থেকে সতর্ক সাবধান করেছেন এবং তাদের সাথে উঠা বসা থেকে সতর্ক সাবধান করেছেন সেই আকিরা যদি আপনি ধরে রাখতে চান তাহলে আশা এরা মাতুরিদিয়া এইসব ফিরকা থেকে এবং তাদের থেকে সংসর্গ থেকে বেঁচে থাকতে হবে তারপর আল্লাহ রব্বুল আলমের ভয়ভীতির গুরুত্বর দিকে ইঙ্গিত করেছেন এবং তিনি বলেছেন ওয়ান হোসাবিল সালহীন আল্লাহর নেকবান্ধা যারা অলিয়া উলিয়া তাদের পথ হচ্ছে আল্লাহর ভয় ভীতি সবসময় আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয় মানুষকে এমনভাবে সোজা রাখে আল্লাহ সত্যিকার যদি ভয় থাকে তাহলে কোনো প্রশাসনের দরকার নেই হ্যাঁ কোনো অভিভাবকের দরকার নেই কিচ্ছু দরকার নেই সবচেয়ে বেশি সারা পৃথিবীতে প্রতিটি দেশে যে খরচ সেটা হচ্ছে হ্যাঁ প্রশাসনের ক্ষেত্রে জি হ্যাঁ খুব বেশি খরচ যে থানা পুলিশ সেনাবাহিনী ঘরের শত্রু দেশের অপরাধী আর বিদেশের অপরাধী দেশের বাইরের অপরাধী থেকে দেশকে রক্ষা করা হ্যাঁ সমাজ সমাজে শান্তি বহাল রাখা এতে সবচেয়ে বড় খরচ সবচেয়ে বড় বাজেট প্রত্যেক ব্যক্তি যদি আপন আপন জায়গা থেকে নেক হয়ে যায় তাহলে বেশ কিছু ব্যক্তি নিয়ে কয়েকজন ব্যক্তি নিয়ে পরিবার আর বেশ কিছু পরিবার নিয়ে সমাজ আর বেশ কিছু সমাজ নিয়ে দেশ সবাই সোজা হয় রসুল্লাহামের শহর মদিনায় কোনো অপরাধী পাওয়া যেত না না থানা ছিল না পুলিশ ছিল না প্রশাসন ছিল না আদালত ছিল কখনো একটা দুটো কখনো কোনো কিছু আসলো তারপরে অবাক করে দিবে আপনাকে যে এমন কোন মানুষ আজকাল পাওয়া যাবে যে তার দ্বারা অপরাধ হয়েছে নিজে এসে স্বীকার করছে আলাসুর আল্লাহ আমি এই অন্যায় করেছি আমার ওপর শরীয়তের হদ কায়েম করেন এই উচ্চ স্তরে ইমানের কোন শক্তি পৌঁছিয়েছে সেটা হচ্ছে মাখাফাতুল আল্লাহর ভয় আল্লাহর ভয় যে আমি আজকে না হয় আমি ব্যবচারে লিপ্ত থেকে অথবা এই অন্যায় করে আমি থেকে যাব বেঁচে যাব দুনিয়ার এই শাস্তি থেকে কিন্তু জাহান্নামের শাস্তি থেকে কবরের শাস্তি থেকে ওই বড় শাস্তি আমি নেব না আমার দুনিয়া শাস্তি হয়ে যাক কাফারা হয়ে যাক এখানে আমি সাফ সুতরা হয়ে যাক পৃথিবীতে এরকম কোন নজির খুঁজে পাবেন না দুনিয়াতে যে কোন ব্যক্তি এই রকমের প্রশিক্ষণ দিয়ে মানুষের মতো মানুষ তৈরি করতে পেরেছে ফেরেস্তা চরিত্রের মানুষ তৈরি করতে পেরেছে একমাত্র রসুল উল্লাহ সাল্লামের তরবিয়ত একমাত্র ওহির তরবিয়ত কোরআন সন্ন্যার তরবিয়ত যুগে যুগে ওহির দ্বারাই এইরকম তরবিয়ত হাসিল হয়েছে আম্বিয়া রসুলগণের মাধ্যমে আর বিশেষ করে শেষ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর ভয় যদি থাকে তো আমার কাছ থেকে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে চাইতে তো যেতেই হবে না আমাকে খুঁজে খুঁজে দিয়ে যাবে সময় হওয়ার আগে দিয়ে যাবে কারণ না দিলে ওর মুক্তি নাই আল্লাহর ভয় আছে ওকে তাহলে কারো একটা পয়সা মারা যাবে না একটা পয়সা চুরি হবে না পড়ে থাক কেউ নিবে না এই তরবিয়ত একমাত্র তাকু আল্লাহ আল্লাহর ভয় ভীতি খৌফুল্লাহ আল্লাহর ভয় আল্লাহর ভীতি হাসিয়া এগুলোর মাধ্যমে হইতে পারে এটা হচ্ছে আল্লাহর নেক বান্দাদের আদর্শ ওয়াহাজারা মিনাল জলুস মা আরবাবি তাসাউফ আল মুনহারিফিন আনিস সুন্নাহ আর সন্ন্যাত থেকে রসুল্লাহ আদর্শ থেকে বিভ্রান্ত যে সুফিরা আর বাবু তাসাউফ পীর মরিদের ব্যবসায়ীরা সুফি ইজমে বিশ্বাসী যারা এদের সাথে উঠা বসা থেকে সতর্ক সাবধান করেছেন এই জন্য বর্তমান যুগেও যেই সব লোকেরা ধোকাবাজ বক্তা বা আলেম সমাজ ধোকাবাজ সহি আকিদার ভাইদেরকে ধোকা দেয় আর অনেক মূর্খ সহি আকিদের লোকেরা সহি আকিদা সহি আকিদার দুই দু চারটি যদি সহি কথা শুনে তাহলে বলে দেয় দেখছেন যে ও সুফিদের সাথে বসছে বিধাতীদের সাথে উঠা বসা দেবন্দীদের সাথে বসছে চরমানায়ের সাথে বসছে ও সারসেনার সাথে বসতে পারছে ও খারেজিদের সাথেও বসছে ও জামাতিদের সাথে বসছে সব জায়গায় আছে সহি আকিদার লোক এরকম হইতেই পারে না সহি আকিদার আলেম দায় এরকম হইতেই পারে না এটাই লক্ষণ যে তার মধ্যে নেফাক আছে কপটতা আছে সুবিধাবাদী সব জায়গায় সেট হতে পারে মোনাফেক সব জায়গায় সেট হইতে পারে যেখানে যেমন সেখানে তেমন তারপরে পুনরায় তিনি বর্ণনা করেছেন যে একজন মুসলিমের ভূমিকা কেমন হবে ওই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে যা নবী ইসলামের সাহাবাই কেরামদের মাঝে ঘটেছিল অর্থাৎ বিরোধ ইখতলাফ বিশেষ করে আলী রদি আল্লাহ মাবিয়া রদি আল্লাহর মাঝে তারপরে জামালের যুদ্ধ আয়সা রদি আল্লাহ তালহা তালহা জুয়ের রদি আল্লাহ তালান মজমাইন তারা আলী রাজি আল্লাহ তালান যে হয়েছে এই বিষয়গুলিতে আমাদের ভূমিকা কেমন উচিত এই নয় যে এগুলো আমরা চর্চা করা শুরু করব চর্চা করলেই আপনি যদি দুইজনে আমাদের কারো সাথে দ্বন্দ্ব হয় আর যদি চর্চা করা শুরু করেন যে অমুক শেখের সাথে অমুক শেখের দ্বন্দ্ব চলছে তাহলে তখনই আপনি ইচ্ছাই অথবা অনিচ্ছাই বিচারক হয়ে বসবেন না ওই ওই শেখের একটু বেশি বাড়াবাড়ি আছে হ্যাঁ ওই শেখের এই ত্রুটিটা আছে বিচার করা শুরু করে দিয়েছেন আপনি নিজেকে বিচারক বলছেন না কিন্তু আপনি কিন্তু জাস্টিস হয়ে বসেছেন আর এটাই করে গোমরা হয়েছে মৌদুদ সাহাবাই কেন্দ্র সম্পর্কে লিখতে খেলাফত মুলুকিয়াতে হ্যাঁ বিচারক হয়ে বসে আছে এই করেছে সেই করেছে এইটা আহলে সন্তল জামাতের আদর্শ নয় যেই পথটি মদুদি ধরেছিল আর যেই তে রয়েছে জামাত ইসলামীরা ভালো করে শুনে রাখেন বিষয়টি সাহাবাই কেরামদের মাঝে যেসব মতবিরোধ হয়েছিল তারা সেই ক্ষেত্রে মুজতাহেদ ছিলেন আবু হানিফা শাফি মালিক আহমদ বর্তমান যুগের আলেমদের ইজতিহাদে ইখতলাফে ভুল হলেও যদি এক নেকির আমরা বিশ্বাস রাখি তাহলে সাহাবাইকে আমাদের সম্পর্কে কেমন বিশ্বাসটা রাখতে হবে ইস্তেহাদ ছিল যে না আমরা যেটা বলছি সেটা ঠিক বলছে না আমি যেটা বলছি সেটা ঠিক হতে পারে সেটা বিভিন্ন ইখতলাফগুলির ক্ষেত্রে এই জন্য এই ক্ষেত্রে নিরাপদ হচ্ছে ইউতুয়া ওয়ালা ইউরওয়া তাদের এই ঘটনাগুলি যেগুলি বিভিন্ন কিতাব আছে সেগুলিকে প্যাক করে ভাঁজ করে রেখে দেন পালাই আর বর্ণনা করতে যান না শোনাতে যান না লেখা শুরু করেছেন সাহাবাহিকেরামদের ইখতলাফের উপরে বই হ্যাঁ আপনি সেগুলি আলোচনা করা শুরু করেছেন যে এই ঘটেছিল সেই ঘটেছিল লাভ কি যেই ঘটনা প্রত্যক্ষদর্শী নন আপনি সেখানে আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছিতে পারবেন না শুনে শুনে এটা একটা গুরুত্বপূর্ণ কথা শুনে রাখেন আমরা সৌদি আরবে থাকি আর বাংলাদেশে দুটো দলে দ্বন্দ্ব হয়েছে অথবা এমন সময় দ্বন্দ্ব হয়েছিল যেই সময় আপনারা ছিলেন না এই জগতে এখন শুনছেন যে ওই দুই দলে দ্বন্দ্ব হয়েছিল মুখ সময় কিন্তু কেসাগুলি শুনে শুনে পরম্পরা শুনে শুনে আপনারা এখন অনেকে কিন্তু বলে থাকেন মন্তব্য করে থাকেন যে ওনারা এইটা করেছে ওনারা এইটা করেছে যার ফলে দুটো দুই দল হয়েছে এরকম হয়েছে সেই আঁকিদের মধ্যে কখনো হক পর্যন্ত পৌঁছতে পারবেন না কারণ আপনি প্রত্যক্ষদর্শী নন বাস্তব হয়েছিল ওটা কি আর শোনানো হচ্ছে কি কে শোনাচ্ছে কোন পক্ষের লোক শোনাচ্ছে আর যেই সূত্র থেকে আপনি শুনছেন সেই সূত্র কি আসলেই বিশ্বস্ত সূত্র তারা কি সত্যি বলেছে না তাতে কিছু মরিচ মশলা দিয়ে বেশি করে বলেছে কিছু কমিয়ে বলেছে বুঝতে পারছেন না না কখনো না লাইসাল খবর কাল না একটা খবর আর চোখে দেখা দুটো সমান নাই শোনা কথা আর চোখে দেখা সমান নাই তারপরে বেশ কিছু ফিখি আহকামের দিকে ইঙ্গিত করেছেন উপার্জনের ক্ষেত্রে এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে রুজি রোজগার হ্যাঁ ক্ষেত্রে তার তারপরে বেদাতিদের পিছনে সলাৎ আদায় করা সম্পর্কে আলোচনা করেছেন এবং তার হুকুম বর্ণনা করেছেন যে বেদাতির পিছনে সলাৎ আদায় করা কেমন তারপরে আবার তিনি আলোচনা করেছেন কিছু ফিখি আহকাম ফিখি বিধিবিধান সম্পর্কে এবং ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া সম্পর্কে তারপরে তিনি বর্ণনা করেছেন যারা পথভ্রষ্ট গোমরা তাদের কিছু লক্ষণ আর তার একটি হচ্ছে আত্মানফিয়া নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে সমালোচনা করা এটা হচ্ছে বেদাতিদের লক্ষণ বেদাতিদেরকে চিনতে হয় সহজে চিনবে কেউ সাহাবাই কেরামদের সমালোচনা করে শিয়া রাফিজি আর না হতে শিয়া প্রেমী শিয়া প্রেমী হয় শিয়া না হয় শিয়া প্রেমী যেমন জামাতি খোয়ান ও চিনে নেবেন যে বেদাতি এটা তরিকা নয় যা সাহাবাই কেরামদের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে অতানফিল আসার এইরকমই বেদাতিদের লক্ষণ হচ্ছে রসুল উল্লাহামের সন্না হাদিস এবং সাহাবাইকার থেকে বর্ণিত যেসব আসার মানে হাদিস মহকুফ হাদিস এগুলির সম্পর্কে হ্যাঁ ত্রুটি খোঁজা এগুলির উপর আপত্তি তোলা জি যেমন মজহাবি তাসুব একটি বেদাত মজহাবি গোড়ামি মজহাবের পক্ষ নেওয়া মজহাবকে ফরজ করে নেওয়া কোন একটা মজহাব মানা ফরজ এটা একটি বেদাত এই বেদাতের লক্ষণ কি আমাদের মজহাবের খেলাফ যদি হাদিস হয় তো মনসুখ রফেদেন মনসুখ সহি হাদিস হল না জয়ীফ এই যে হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ যেমন হানাফিরা রফেদেন হাদিস মনসুখ সহি মনসুখ দলিল কোথায় দলিল কোনটা আগের কোনটা পরের প্রমাণ করুন তো দেখি কোনো প্রমাণ নেই একটা বা দুটা জয়ীফ হাদিস আর জয়ীফ হাদিস দিয়ে এত সহি সহি হাদিসগুলিকে শহুর মোতাবাতে হাদিসকে মনসুখ হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ এগুলো হচ্ছে বিদাতিদের লক্ষণ মজাহাবি তাসুব একটি বিদাত সুন্দর একটি কিতাব রয়েছে মজাহাবি গোড়ামির উপর বেদাতু তাসুবল মেজহাবি বেদাতু তাসুবল মজাহাবি গোড়ামির বেদাত যেটা চতুর্থ শতাব্দীতে তিনশো বছর ছিল না চতুর্থ শতাব্দীতে বেদাত শুরু হয়েছে যে একটা মজা ফরজ নয় হানফি হইতে হবে না সাফি নয় মালিক হামিলি হইতে হবে তার আগের লোকেরা কি ছিলেন আবু হানিফের বাপ কি ছিলেন সাফির বাপ দাদা কি ছিলেন এম মালিকের বাপ দাদা কি ছিলেন মোহাম্মদিন হাম্বালের পূর্বপুরুষরা কি ছিলেন না ইমাম জামের আগেই তারা হানফিয়া সাফি মালিক হামিলি হয়েছিলেন তারা যদি নাজাত পেয়ে থাকে কোরআন সোনা অনুসরণ করে তো আজকালকার লোকের কেন নাজাত পাবে না কোথেকে ফরজ হলো কোন ওই ভবিষ্যৎবাণী ছিল যে তিনশো বছর পরে ইমামরা আসবে তখন তাদের মুকল্লেদ হয়ে যেও এক ইসলামকে চার ভাগে ভাগ করি কোথায় আছে এগুলো মজাবিতে তারপরে পুনরায় তিনি আলোচনা করেছেন শাসকের আনুগত্য সম্পর্কে অসাবর আলা জৌরিল আইম্মা এবং নেতাদের জুল অত্যাচার যার নেতৃস্থানীয় ব্যক্তি সে বড় নেতা বড় শাসক হোক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অথবা তার অধীনে যতগুলি আছে এদের যে জুলম অত্যাচার এর উপর সবর করা ধৈর্য ধারণ করা পদ্মালী সুলতান এবং শাসকের নেক হওয়ার জন্য সততার জন্য দোয়া করা আল্লাহ দেশের শাসককে নেক বানিয়ে দাও ভালো বানিয়ে দাও তাদের যারা উপদেষ্টা রয়েছে তাদেরকে ভালো বানিয়ে দেবে তা না সলেহা দান করা নেক দোয়া করা কারণ শাসক যদি ঠিক হয়ে যায় ওটা দেশ সহজে ঠিক হয়ে যাবে আলামত সাহেব সন্না আর শাসকদের জন্য দোয়া করা ধৈর্য ধারণ করা শাসকদের আনুগত্য করা বৈধ বিষয়গুলিতে এটি হচ্ছে আহলে সন্ন্যতের সাহেব ও সন্ন্যার লক্ষণ যে আপনি সন্ন্যতের অনুসারী পক্ষান্তরে তাদের বিরুদ্ধাচরণ করা এবং তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা তাদের বিরুদ্ধে মানুষকে প্ররোচিত করে রাস্তাঘাটে বের করে দেওয়া এটা হচ্ছে খাওয়ারিজদের লক্ষণ যে খারিজিরা প্রথম বেরিয়ে এসেছিল উসমান রাজি আল্লাহ তালার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে মদিনা ঘেরাও করেছিল মসজিদ নবী ঘেরাও করেছিল উসমান রাজিয়া খালিফা রাশেদের বাড়ি ঘেরাও করেছিল এবং শেষ পর্যন্ত তাকে শহীদ করেই দিল এই বাগিরা বিদ্যার্থীদের লক্ষণ এটি পুনরায় তিনি ইঙ্গিত করেছেন যারা কুপ্রবৃত্তির অনুসারী এবং বেদাতি তাদের কিছু আলামত বা লক্ষণের দিকে তারপরে তিনি পুনরায় বর্ণনা করেছেন আহলে সন্ন্যতের বেশ কিছু লক্ষণের দিকে যে এগুলি হচ্ছে আহলে সন্ন্যতের আলামত বা লক্ষণ তারপরে তিনি বর্ণনা করেছেন যে মানুষ যখন কুপ্রবৃত্তির অনুসারী হয় তখন তারা তরবারি হাতে উঠিয়ে নেয় খেয়াল খুশি যখন ধর্মকর্ম শুরু করবে তখন হাতে অস্ত্র ধারণ করবে আজকাল সরকারের জুল অত্যাচারের কারণে বা বিভিন্ন নেতাদের জুল অত্যাচারের কারণে তাদের কিছু ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কারণে তাদের উপর যে এই নাস্তিক আর তাগুত আয় আর তমুক এই যে ফতুয়াবাজিগুলো আর এর মাধ্যমে দেশের জনগণকে কি করে দেওয়া পরিচিত করে দেওয়া সরকার উস্কিয়ে দেওয়া আর তারপরে এর ফল স্বরূপ কি হচ্ছে যে কিছু লোক আবেগী অস্ত্র ধারণ করে নিচ্ছে যে মার এদের আন্ডারে যত প্রশাসনের লোকেরা আছে এদেরকে মার মেরে জান্নাত যান এভাবে তো খারিজি তৈরি হচ্ছে এদেরকে মারলেই জান্নাত যাওয়া যাবে এরা মোনাফেক মোনাফেক নবীলামের জামানা যত বড় মোনাফ ছিল অত বড় মোনাফেক পৃথিবীতে আর কেউ হয়নি হবে বলে আবদুল্লাবিন ওবাই মোনাফেক চাইতে যেই মোনাফেককে আল্লাহ বলেছেন সে সবচেয়ে বড় অপরাধী আল্লাহ বলছেন তাকে আল্লাহ শাস্তি দেননি তাকে রসুল্লাহ শাস্তি দেননি কতবার সাহাবিরা বলেছেন ওমর রাজাদ বলেছেন যে দানি আজরে বনক হাজাল মোনাফিক রসুল আল্লাহ আমাকে শুধু পারমিশন দেন এই মোনাফিকের গর্দনটা উড়িয়ে দিই আমি লায়াতাহাদ্দাসন্নাস যাতে মানুষ বলার সুযোগ না পেয়ে যায় আন্না মুহাম্মদ একতুল আসাবা মোহাম্মদ তার সাথী সঙ্গীকে খুন করছে রে আর এই ধর্ম কবুল করবি তোকেও খুন করবে বিভ্রান্তি ছড়িয়ে দিবে তারপরে লম্বা আলোচনা করেছেন তিনি যারা কুপ্রবৃত্তির অনুসারী এবং বেদাতি আর গোমরা পথভ্রষ্ট তাদের বৈশিষ্ট্য সম্পর্কে এবং তাদের আলোচনা শোনা থেকে সতর্ক সাবধান করেছেন তাদের সাথে উঠা বসা থেকে সতর্ক সাবধান করেছেন যে বিদাতিদের সাথে কুপ্রবৃত্তির অনুসারী যারা খেয়াল খুশি যারা ধর্মকর্ম করে আহলুল আহওয়া তাদের সাথে উঠা বসা করিও না তাদের আলোচনা শুনিও না তাদের আলোচনা সরাসরি যেমন শুনবেন না তেমন সোশ্যাল মিডিয়াতে শুনবেন না এই নয় আজকাল গুমরাহিটার কারণ হচ্ছে একটা বড় ফেতনা সোশ্যাল মিডিয়াতে সহি আকিদা আলমের পাশাপাশি বিদাতির আলোচনা দেখি একটু শুনে কি বলছে খালি দেখি একটু শুনে আপনার কতটা যোগ্যতা আছে যে আপনি জাস্টিফাই করবেন এটা ভুল এটা ঠিক সুতরাং সাধারণের জন্য বেদাতির আলোচনা শোনা যায়জ নয় সাধারণ লোকের জন্য বেদাতিদের কিতাব পড়া যায়জ নয় যে আমি বেহস্তি জেওয়ার পড়ব আমি তবলিগি নেশা পড়ব আমি মৌদুদ্দিন তাফিমুল কোরআন বলব আমি আপনি বলতে ধরতে পারবেন ক্ষমতা আছে এতদিন ধরে চরমনাইয়ের কিতাবগুলি আছে আশেক মাসুক আর ভেদে মারেফাত কেন বলতে হয় জনগণ কি বলতে অন্ধ হয়ে পড়ছে ভক্তির সাথে পড়ছে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও মানতে রাজি হয় না কত মানুষ অন্ধ হয়ে আছে সুতরাং জনগণের জন্য সব জায়জ নয় সতর্ক সাবধান করেছেন পুনরায় সতর্ক সাবধান করেছেন ঝগড়া বিবাদ থেকে তর্ক থেকে এবং যুক্তিকে প্রাধান্য দেওয়া থেকে দলিলের ওপর হাদিসের ওপর সন্ন্যার ওপর কেয়াসকে প্রাধান্য দেওয়া বেদাতিদের লক্ষণ তারপর উৎসাহিত করেছেন সন্ন্যাত এবং আসারকে আঁকড়ে ধরার জন্য এবং যেগুলি বিষয় মোতাসাবে অস্পষ্ট কোরআন সন্ন্যায় মহকাম যেগুলো স্পষ্ট বুঝতে পারছেন পালন করেন যেগুলো মোতাসাবে অস্পষ্ট সেখানে আমান্নাবেহী যেমন সুরে আলম আল্লাহ আমরা সবগুলি বিশ্বাস করি যা কোরআন সন্না আছে কল্লমিন এন্দে রব্বে না সবগুলি আমাদের রবের পক্ষ থেকে তবে <clears throat> এর হাকিকত জানি না যেমন আল্লাহর হাত আছে এটা মহকাম কিন্তু কেমন হাত মোতাসাবে জানি না আল্লাহ জানে ঝুল তো মোতা কাছে থেমে যাওয়া আর কথা বলবেন না ওয়াহাজারামিন মোজাহাদালাতে দেয়া ও রকুন এলেহিম বেদাতিদের সাথে তর্ক বহস করা থেকে সতর্ক সাবধান করে সালাফরাও বেদাতিদের সাথে মোনাজার করতে নিষেধ করতেন শেখ বারবাহারি নিষেধ করেছেন এবং তাদের দিকে ঝুঁকে যাওয়া থেকে নিষেধ করেছেন আর এই মর্মে বেশ কিছু আসার বা বর্ণনা সালাফ থেকে বর্ণনা করেছেন যে তারা সতর্ক সাবধান করেছেন বেদাদের সাথে তর্ক বিতর্ক করা তাদের সাথে উঠা বসা করা তাদের দিকে ঝুঁকে যাওয়া এ থেকে পুনরায় তিনি আলোচনা করেছেন বেশ কিছু বেদাতিদের লক্ষণ সমূহ সম্পর্কে তারপরে লম্বা তিনি আলোচনা করে সতর্ক সাবধান করেছেন বেদাতিদের থেকে বেদাতিদের সাথে ঝগড়া এবং তর্ক করতে নিষেধ করেছেন এবং কুপ্রবৃত্তি সম্পর্কে আলোচনা করেছেন এবং তার মৌলিক বিষয়গুলি কুপ্রবৃত্তি মানুষ যে কুপ্রবৃত্তির অনুসারী হয় এর মৌলিক বিষয়গুলি তিনি আলোচনা করেছেন আর কখন একজন ব্যক্তি সম্পর্কে বলা যাবে যে সে সুন্নতের অনুসারী আর কখন বলা যাবে না সুন্নতের অনুসারী না বেদাতি ও হাজারামিন বেদাতিন জাহারাত ও তাফাসাতফি আসরেহি আর বিশেষ করে একটি বেদাত থেকে তিনি সতর্ক সাবধান করেছেন যা সেই যুগে যার সূচনা হয়েছিল তার যুগে সেটা হচ্ছে আল কৌল রাজা ফিরে আসবেন কে ফিরে আসবেন আলী রাজি আল্লাহ তালানো মারা যাননি তিনি আবার আসবেন চোখের আড়ালে চলে গেছে আবার আসবেন এবং সারা পৃথিবীতে শিয়াদের রাষ্ট্র কায়েম হবে ইরানিদের এটাই বিশ্বাস হুসিদের এটাই বিশ্বাস রাফিজ শিয়া যতগুলো আছে এদের এগুলোই বিশ্বাস জি রাজাত আলী এবং রাফেজি হওয়া থেকে অর্থাৎ আবকর ওমার ওসমান তাদের খেলাফতকে ছুঁড়ে ফেলে দেওয়া যারা খেলাফতকে মানে না তারা হচ্ছে রাফেজ তা সৈয়ুব শিয়া হওয়া থেকে শিয়া মানে আলী রাজি আল্লাহ তালানহকে প্রাধান্য দেওয়া আবাকার উমারের ওপর অথবা উসমানের ওপর সবচাইতে আহলে সোনাতের কাছে যারা উসমান রাজি আল্লাহ তালানের ওপর আলী রাজি আল্লাহ তাকে প্রাধান্য দিয়ে থাকে তারাও বিদাতি শিয়াদের মধ্যে হালকা বেদাতিয়ারা আর বাকিগুলো সবগুলি অধিকাংশই কুফুরি আকিদাতে রয়েছে মোকাজিবিল কোরআন এবং কোরআন অস্বীকারী তারপরে সাহাবাই কেরামদের সম্পর্কে আলোচনা করেছেন আর একজন মুসলিমের সাহাবাই কেরামদের সম্পর্কে কেমন দায়িত্ব হওয়া উচিত বা কেমন করণীয় হওয়া উচিত বা কেমন ভূমিকা হওয়া উচিত আলোচনা করেছেন আর তারপরে তিনি বর্ণনা করেছেন যে যেই ব্যক্তি অস্বীকার করবে অথবা সন্দেহ করবে কোরআনের কোন একটি বিষয় অথবা হাদিসের সুস্পষ্ট সেই হাদিসের কোনো একটি বিষয়কে অস্বীকার যদি করে অথচ হাদিস আয়াত ফকাত লাকি আল্লাহ মোকাজেবান তাহলে আল্লাহর কাছে সে মিথ্যাবাদী হিসাবে হাজির হবে সে মোকাজেব মোকাজেবুল কোরআন কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল অথবা রসুল উল্লাহ হাসান সন্ন্যতকে সে মিথ্যা জ্ঞান করেছিল মিথ্যা প্রতিপন্ন করেছিল আর তারপর আলোচনা করেছেন যে সন্ন্যত হচ্ছে বা আহলে সন্ন্যতের আদর্শ হচ্ছে যে কাউকে গুনহার জন্য সহযোগিতা করবেন না যতই আপনার প্রিয়জন হোক না কেন পাপের কাজে সহযোগিতা করবেন না জি যারা বেদাতি ঘরানা থেকে উঠে এসছেন হয়তো আপনি হেদায়ত হয়েছেন আপনার সাথে আরো দু এক ভাই হয়েছে কিন্তু গোটা পরিবার হয়নি বাপ মারা যাচ্ছে মা মারা যাচ্ছে তখন গুলি করছে না কুলখানি ফাতেহাখানি চল্লিশে তো অমুক হ্যাঁ গোটা এলাকাবাসীকে গ্রামবাসীকে সবাইকে ভোজ করে খাওয়াবো অনেকে সামলাইতে পারেন না চাপের মুখে এসে টাকা দিয়ে পাঠাচ্ছেন সৌদি আরব থেকে টাকা দিয়ে পাঠাচ্ছেন আমি রাজি না কিন্তু কি করব না যাইজ নয় কোন সহযোগিতা জায়জ না গুনহার কাজে সহযোগিতা করবেন যেমন কাউকে মদ খাওয়ার জন্য ব্যবচারের জন্য সহযোগিতা হারাম তেমনই শির বিদাতের জন্য সহযোগিতা ওয়ান্না ফরিদত বান্দার তবা ফরজ বরং তবা যখনই হয়েছে তখনই আলাল সাথে সাথে ফরজ বিলম্ব করে নয় কারণ বিশ্বাস নেই কখন নিঃশ্বাস চলে যায় মুসলিমদের জন্য ফরজ হচ্ছে যে নবিসাম যার জন্য জান্নাতের সাক্ষী দিয়েছেন প্রতিটি মুসলিম তার সাক্ষী দেবে নবিসাম যদি কাউকে বলে থাকেন যে অমুক সাহাবি জান্নাতি অমুক জান্নাতি তো আমিও সাক্ষী দিচ্ছি জান্নাতি কারণ তিনি ওহিভিত্তিক বলেছেন আর কেউ যদি এটা না করে ফিল ফিল ও ফিল বলছেন না তাহলে বলছেন কেউ যদি সাক্ষীতে হায়া না করে সাক্ষী না দেয় ফাহুয়া মুক্তা দেউন দল তাহলে সে বেদাতি পথভ্রষ্ট সে বেদাতি পথভ্রষ্ট ওসমান রাজি আল্লাহ সম্পর্কে সাক্ষী দিচ্ছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জি হ্যাঁ। পাহাড়ের ওপর ছিলেন আর পাহাড় কেঁপে উঠেছিল কি বলছে ওসবত হ্যাঁ অহত এই অহত তুমি এত নড়াচড়া কাঁপা কেন শুরু করেছো জুবত ফামা আলী কাইল্লা সিদ্দিকুন তোমার ফামা আলাইকিল্লা নবীন তোমার ওপর একজন নবী আছেন মোহাম্মদ সাল্লাম ও সিদ্দিকুন একজন সিদ্দিক আছেন অবকর সিদ্দিক ও শহীদান আর দুই শহীদ আছে দুই শহীদ কে আমার উসমান তাহলে চিন্তা করো যে আল্লাহ তার মাজমাইন কেউ যদি সাক্ষী না দেয় উসমান আজিয়াল সমালোচনা রাফেজ শিয়া তো করছে করছে যদি জামাত ইসলামের ইমাম মদুদিও যদি করে তাহলে কি বলবেন বিদাতি না অবশ্যই জি হ্যাঁ তারপরে কিতাবকে সমাপ্ত করেছেন বেশ কিছু সালাফ থেকে বর্ণিত আসার বা বর্ণনা দিয়ে কি সম্পর্কে ফিলোজমি সন্না যে সন্নাকে আঁকড়ে ধরতে হবে অত্তেবাইল আসার এবং রসুল্লাহ সাহাবাই কেরাম থেকে বর্ণিত যেসব রেওয়ায়ত রয়েছে বর্ণনা রয়েছে সেগুলির অনুসরণ করতে হবে ওয়াল হাজর কুল্লাল হাজমিন আসহাবিল আহওয়াই ওয়াল বেদি ওয়াজ ওয়াল দলাল এবং পুরোপুরি সতর্ক সাবধান থাকতে হবে কুপ্রবৃত্তির অনুসারীদের থেকে বিদাতিদের থেকে যারা বক্রপথের পথে গুমরা পথভ্রষ্ট তাদের থেকে এই ছিল এই কিতাবের মূল বিষয়বস্তু যা কয়েকটি পর্বে আমরা আলোচনা করলাম এতে থেকে সুস্পষ্ট হয়ে উঠেছে যে এই লেখক শাহরুসন্নার ইমাম আল হাসান আল বারবাহারি রহমতুল্লাহ আলাই এই কিতাব থেকে তিনি উদ্দেশ্য করেছেন সালাফি আকিদা অর্থাৎ সালাফে সালেহিনের আকিদার ফলক সমূহ সুস্পষ্ট করা যে সেই আকিদা বা সালাফে সালেহিন আকিদা কি এবং তার সাথে সম্পৃক্ত বিষয়গুলি এবং যারা সালাফে সালেহের আকিদার অনুসারী তাদের বৈশিষ্ট্যগুলি তিনি বর্ণনা করতে চেয়েছেন এই রকমই যারা সালাফ সালেহের আকিদা বিরোধী তাদের যে যেই গুণগুলি রয়েছে যে লক্ষণ রয়েছে যেগুলি দিয়ে চেনা যাবে যে এরা বেদাতি সেগুলিও বর্ণনা করেছেন এবং তাদের পথ থেকে সতর্ক সাবধান করেছেন এবং তাদের সাথে কেমন আচরণ করতে হবে সেই বিষয়গুলি তিনি আলোচনা করেছেন এতে থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে সন্না মানে কি সালাবদের কাছে সন্না মানে কি সন্না মানে ফিকার পরিভাষায় সন্না না যেটা ফরজের পাশাপাশি সন্না ওই নয় সন্না তার ফরজ এটা হচ্ছে ফিকি পরিভাষা হ্যাঁ আর মহাদিসের পরিভাষা হচ্ছে সন্না মানে কোরআনের পাশাপাশি কোরআন সন্না কোরআন এবং সন্না কোরআনে করিম আর সন্না মানে হাদিস আর সালাফদের কাছে যারা আকিদার আলোচনা করেছেন তারা সন্না বলতেন কাকে আকিদার মৌলিক বিষয়গুলি এবং তার সাথে সংশ্লিষ্ট আর পুরোপুরি সন্না হচ্ছে আকিদা আর তারপর এবাদত বন্দেগী আর আখলাখ মামলাত লেনদেন আদান প্রদান সবগুলির নাম সন্না অর্থাৎ উল্লাহামের ছেড়ে যাওয়া জীবন আদর্শ সেটা প্রথম আকিদা আর ইবাদত আর তারপরে আখলাখ মামলাত সবগুলি ওই কথাই বলবেন এখানে তো সন্ন্যতের অর্থ এই লেখকের কাছে কি এবং তিনি কি উদ্দেশ্য করেছেন উদ্দেশ্য করেছেন আল এতে কাত আকিরা সম্পর্কে আলোচনা করা ও বায়ান মায়ুল্লাহ কবিন এবাদাত এবং এর সাথে সংশ্লিষ্ট যে এবাদত বন্দীগী রয়েছে আপনার আকিদা ঠিক তাহলে এবাদত ঠিক হইতে হবে বিভিন্ন যে আমার পরকালের আকিদা ঠিক আছে পরকালে বিশ্বাসী আর পরকালে জবাব দেওয়ার জন্য প্রস্তুত না পরকালে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হলে প্রথম আপনাকে পাঁচক তো সলাদ করতে হবে এবাদাত ফরাইজ অজীব আদায় করতে হবে হারাম নাজাজ কবিরের থেকে কমপক্ষে বেঁচে থাকতে হবে আর ভুল হলে তবা ইস্তফার করতে হবে তো এই সমস্ত হচ্ছে মোলহাকাত মানে সংশ্লিষ্ট বিষয় এইরকমই আদান প্রদান কারণ শুধু আকিদের সহি হওয়ার দাবিদার হয়ে মুক্তি পাওয়া যাবে না আজাবের সম্মুখীন হইতে হবে যদি আদান প্রদান ঠিক লেনদেন ঠিক না থাকে আল্লাহর হক ঠিক রাখার সাথে বান্দার হক ঠিক না থাকে ব্যবসা বাণিজ্য রুজি রোজগার ঠিক না থাকে ইনকাম সোর্স ঠিক না থাকে এইরকমই অন্যান্য যে আদব শিষ্টাচার রয়েছে সেগুলিও আর যা ইসলামের অন্তর্ভুক্ত ইসলাম আকিদার নাম যেন আমার আলোচনাতে রয়েছে একাধিক আলোচনা ইসলাম হচ্ছে প্রথম দিনই মৌলিক বিশ্বাস বিশ্বাসগুলির নাম আকিদার নাম এবাদত বন্দীগীর নাম আর কিসের নাম আখলাখ এবং মামলাতের নাম এ তিনটি বিষয় আমার যেমন আকিদা ঠিক হইতে হবে তেমন এবাদত বন্দিগি বিশুদ্ধ হইতে হবে আর আখলাখ চরিত্র আর আমার মামলা আমার রুজি রোজগার মানুষের সাথে আদান প্রদান লেনদেন এগুলো সব ঠিক থাকতে হবে কোরআন সোনার আলোকে এর নাম হচ্ছে ইসলাম এর নাম হচ্ছে ইসলাম ওয়াহাজ আল মান আলী সন্ন্যার এটি হচ্ছে সুন্নতের অর্থ তাহলে যেটাই ইসলাম সেটি সুন্না কারণ ইসলাম হচ্ছে রসুল্লাহ সন্ন্যাত মানে সন্ন্যতে রসুল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ কানা মারুফ আন আল এই সন্ন্যার অর্থটি সুপরিচিত ছিল সুপরিচিত ছিল যারা আমাদের হ্যাঁ, পূর্বসূরি আইম্মাগণ ছিলেন এমামগণ ছিলেন এবং যারা এমাম হাসান বারবাহার রহমতুল্লাহ আলাইর সমসাময়িক আইম্মা কেরাম আলমা কেরাম ছিলেন তারা সন্না বলতে বুঝত রসুল্লাহামের ছেড়ে যাওয়া আদর্শ সেটা আকিদা বিষয়ক হোক এবাদবন্দিগির ক্ষেত্রে হোক অথবা আখলাক মামলার চরিত্রের ক্ষেত্রে এই জন্য ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলী বলেছেন ইমাম অসন্না সন্না কি জিনিস হিয়া তারি তারিকাতুল মসলুকাহ চলার পথ আদর্শ সন্না মানে তরিকা আদর্শ যার ওপর ছিলেন তাকে আঁকড়ে ধরা যে আদর্শের উপর সেই আদর্শকে আঁকড়ে ধরা এবং খোলাফের দিন আবু বাকর ওমার ওসমান আলী রাজি আল্লাহ আজমাইন তারা যে ছিলেন যে আদর্শ তাকে আঁকড়ে ধরা মিনাল এতে কাদাতে আকিদার ক্ষেত্রে ওয়াল আমাল আমলের ক্ষেত্রে ওয়াল আকোয়াল কথার ক্ষেত্রে ওয়াহাজ হিয়া সন্নাতুল কামেলা এটি হচ্ছে পূর্ণাঙ্গ সুন্নাত এটি হচ্ছে পূর্ণাঙ্গ সন্ন্যাত ওয়ালেহাজা কানা সালাফ কাদিম আলা এই জন্য প্রাচীন যুগে এই সুন্নত শব্দটি বলতেন এমন বিষয়ে যা এই সমস্ত বিষয়গুলিকে সামিল এমন ক্ষেত্রে বলতেন যা এই সমস্ত বিষয়গুলিকে সামিল ওয়াহাজা মাসালাকুল বারবাহারি রহমহল্লা আর এই পথটি বা এই তরিকাটি অবলম্বন করেছেন ইমাম বারবাহারি রহমতুল্লাহ তার এই পুস্তিকাতে পুস্তিকাটি ছোট হওয়া সত্ত্বেও তাতে তিনি বেশ কিছু তাতে ফিখি সুন্নাত বা ফিখি আপনার শিষ্টাচার আদব কায়দা এবং সুন্নত বা বিধিবিধান আলোচনা করেছেন ও আম্মাল এতেকাদ আর আকিদার বিষয়ে ফাকাত আওরাদা মদা মাসাইলি আকিদার অধিকাংশ মাসাইলগুলি বিষয়গুলি তিনি এখানে নিয়ে এসেছেন যেমন সেখানে তিনি বড় একটা অংশ আলোচনা করেছেন ওই সমস্ত বেদাতগুলি সম্পর্কে ফি তার জামানায় যে বেদাতগুলি মুসলিম সমাজে ছড়িয়ে ছিটিয়েছিল ব্যাপক আকার ধারণ করেছিল যে যুগে এসছে সেই যুগের ফেতনা থেকে সতর্ক সাবধান করবে ভবিষ্যৎ আর কেউ জানে না তো তার যুগে যে বেদাতগুলি ছিল বিশেষ করে সেই বেদাতগুলি থেকে বিশেষ করে সতর্ক সাবধান করেছেন এই কেতাব মা তাহাজির মিনহা সতর্ক সাবধান করেছেন এবং বেদাতিদের থেকেও সতর্ক সাবধান করেছেন এখানে আজকের আলোচনা শেষ হলো আল্লাহ রবুল্লাহ আলমের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে এই কিতাব দিয়ে উপকৃত করেন তার আগে কোরআন সন্না দিয়ে আমাদেরকে যেন উপকৃত করেন ইহকালে পরকালে এবং আল্লাহ রবুল্লাহ আলম আমাদেরকে হৃদায়তের উপর যেন ইস্তেকামা অটলতা দান করেন আর সমস্ত রকমের ফেতনা থেকে গুমরাহি থেকে আল্লাহ যেন আমাদের সবসময় হেফাজতে রাখেন আল্লাহ রবুল্লাহ আলমের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সকলকে জান্নাতের পথে অবিচল থাকার তৌফিক দান করেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন ওসল আল্লাহ সাল্লাম আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবিহি আজমা